نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاها ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم হাজিরিন গতকাল আলোচনা করা হয়েছে সুরায় তোহার প্রথম থেকে আল্লাহ ফকরাবুল আলমিন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি যতক্ষণ নফল নামাজ পড়বেন ততক্ষণ উভয় পা জমিনে চাপাইয়া দাঁড়ান এবং ঘুমের ক্ষতি হয় না স্বাস্থ্যের ব্যাঘাত হয় না পায়ে ব্যথা হয় না পা ফুলে যায় না যতক্ষণ পর্যন্ত নফল বন্দিগি করলে ততক্ষণ পর্যন্ত নফল বন্দিগি করো কারণ এই কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি সারা রাত বর নফল বন্দিগিতে নফল নামাজে দাঁড়িয়ে এত কষ্ট করার জন্য নয় এই প্রসঙ্গে গতকাল বলা হয়েছে এখানে নফল বন্দেগি করার একটা সীমা রেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে একটা জরুরি হাদিসের ব্যাখ্যাও আমাদের জানা থাকা দরকার সে হাদিসে আল্লাহ রসুল বলেন ইয়াসিরু ওয়ালা তু আসিরু বাসিরু এর অর্থ হল ধর্মটাকে তোমরা সহজ করে দাও ধর্মকে কঠিন করো না আর মানুষকে সুসংবাদ দাও মানুষকে আতঙ্কগ্রস্ত করো না এখন কোন লোক বলতে পারে যে আল্লাহর রাসুল বলেছেন ধর্মকে সহজ করে দেওয়ার জন্য আমার যদি দৈনিক পাঁচ বেলা ফরজ নামাজ পড়তে হয় তাহলে আমার জন্য ধর্ম পালনটা বড় কঠিন হয়ে যায় কাজেই নামাজটা না পড়লেই আমার জন্য ধর্ম পালনটা সহজ হয় আর আল্লাহ রসুল হাজি বলেছেন ধর্মকে সহজ করো কোরআন হাদিসের এইরকম অপব্যাখ্যাকারীরও অভাব নাই বর্তমান মুসলমান সমাজে এইভাবে হাদিসকে অপব্যাখ্যা করতে চায় আল্লাহর রাসুল বলেছেন ধর্মকে সহজ করো আমি রমজানের মাস সারা মাস রোজা রাখলে আমার জন্য ধর্ম সহজ হয় না দৈনিক পাঁচ বেলা নামাজ পড়লে আমার জন্য ধর্ম সহজ হয় না মা বোনদেরকে পর্দায় রাখলে আমাদের জন্য ধর্ম পালন করা সহজ হয় না মদ খাইতে না পারলে সুদ খাইতে না পারলে গুস খাইতে না পারলে গাঞ্জা খাইতে না পারলে ধর্ম পালন আমাদের জন্য সহজ হয় না জবাব দেওয়ার আগে বলতে চাই তোমার যদি নমাজ পড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায় রোজা রাখতেও ধর্ম পালন কঠিন হইয়া যায় সুদ সারতেও ধর্ম পালন কঠিন হইয়া যায় গুস সারতেও ধর্ম পালন কঠিন হইয়া যায় মদ গাঞ্জা ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায় তাহলে তুমি ধর্ম বলতে কি বুঝো ধর্ম কোনটার নাম এই জন্য মুহাসিরিন কেরাম কিতাবে মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহ রাসুল যে বলেছেন ধর্মকে সহজ করো ধর্মকে কঠিন করো না এর মানে হল ধর্মীয় কাজগুলি প্রধানত দুই প্রকার এক প্রকার ধর্মীয় কাজকে বলা হয় জরুরিয়াতে দিন আর এক প্রকার ধর্মীয় কাজকে বলা হয় জওয়াইদাতে দিন ধর্মের কতগুলি কাজ আছে বাধ্যতামূলক আর কতগুলি কাজ আছে ঐচ্ছিক বাধ্যতামূলক কাজগুলি হলো ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা আর সকল প্রকার গুণা বর্জন করা এগুলি ধর্মের বাধ্যতামূলক কাজ ধর্মের ঐচ্ছিক কাজ হল সুন্নতে জায়দা নফল মুস্তাহাব পালন করা এবং মকরুহ তনজিহি থেকেও বিরত থাকা চার প্রকার ধর্মীয় কাজ বাধ্যতামূলক চার প্রকার ধর্মীয় কাজ ঐচ্ছিক বাধ্যতামূলক কাজ যদি কেউ করে না তাহলে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে ঐচ্ছিক কাজগুলি যদি কেউ করে না তবু এর জন্য তাকে কোনো শাস্তি ভোগ করতে হবে না এই রুলগুলি জানা থাকলে রাসুলের হাদিসের ব্যাখ্যাটা বোঝা সহজ হয় রাসুল যে বলেছেন ধর্মকে সহজ কর ধর্মকে কঠিন করবে না এর মানে হল ধর্মের যে সমস্ত কাজ ঐচ্ছিক করলে সোয়াব আছে না করলে কোনো দোষ নাই ওইগুলি করার জন্য কাউকে পিরাপিরি করবে না এর মানে হলো ধর্মকে কঠিন করবে না নফল বন্দিগি একজনের ইচ্ছা হইলে করবে না হইলে না করবে তুমি তাকে নফল বন্দিগি করতে বাধ্য করো না এর মানে হইল ধর্মকে কঠিন করো না ধর্মকে সহজ করো ফরজ বন্দিগিও যদি সে না করতে চায় আর বলে আল্লাহর রসুল বলছেন ধর্মকে আমার জন্য সহজ করো ফরজ বন্দিগিও যদি তুমি করো না হারাম কাজও যদি সারো না তাহলে তুমি ধর্ম পালন করবে জিনিসটা কি হবে ধর্ম বলতে কি বোঝো তুমি কি পালন করবে কাজেই বাধ্যতামূলক কাজগুলি পালন করতেই হবে ঐচ্ছিক কাজগুলির ব্যাপারে রসুল বলেছেন সাবধান এইগুলির ব্যাপারে পিরাপিরি করবা না বাড়াবাড়ি করবা না নফল বন্দিগি একজন ইচ্ছা হইলে করবে না হইলে না করবে সুন্নতে জায়দা আমল একজনে ইচ্ছা হইলে করবে না হইলে না করবে মুস্তাহাব আমল একজন ইচ্ছা হইলে করবে না হইলে না করবে করলে অতিরিক্ত পুরস্কার পাবে না করলে তার কোনো শাস্তি হবে না সুতরাং এইগুলি করার জন্য কাউকে বাধ্য করলে ওই সময় ধর্মকে কঠিন করা হয় বিষয়টাকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আর যে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন মানুষকে সুসংবাদ দাও মানুষকে আতঙ্কগ্রস্ত করিও না এই সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা যদি এভাবে করা হয় আমি নামাজ পড়ব না তবু আমাকে জান্নাতের সুসংবাদ দাও আমি রোজা রাখব না তবু আমাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দাও আমি সুদ ছাড়ব না আমি গুড় ছাড়ব না আমি মদ ছাড়ব না আমি গাঞ্জা ছাড়ব না তারপর আমি বেসতে যাব এই কথাটা বলতে হবে তা নাইলে রসুল বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য আমাকে জান্নাতে যেতে হবে নামাজ রোজা না করলে আমাকে জান্নাতে হবে গুনার কাজ না সারলে এই কথা বললে সুসংবাদ দেওয়া হইল কোথায় এটাও অপব্যাখ্যা এটাও অপব্যাখ্যা তাহলে সুসংবাদ দাও আতঙ্কগ্রস্ত করো না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো অতীত জীবনে একজন মানুষ যত রকমের গুণা করেছে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন সে যদি তওবা করে গুণা ছেড়ে দেয় এটা হলো সুসংবাদ তুমি গুণা করতেই থাকবে তওবা করবে না আর আল্লাহ মাফ করতেই থাকবেন এই সুসংবাদের এই ব্যাখ্যা নয় আল্লাহ ফকরাবুল আলমিন একায়তে বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কারণ অন্য আয়াতে বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো তওবা করে গুনার অভ্যাস ছেড়ে দাও আল্লাহর কাছে ওয়াদা করো আর জীবনে কোনোদিন গুনাহ করবে না অতীতে যত গুণা করেছ আল্লাহ সব গুণা মাফ করে দেবেন এটা হলো সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা তুমি গুণা করতে থাকো অসুবিধা নাই জান্নাতে যাবে তুমি নমাজ কাজা করতে থাকো জান্নাতে যাবে তুমি রোজা রাখার দরকার নাই জান্নাতে যাবে তোমার সুদ সারার দরকার নাই গুস সারার দরকার নাই মদ সারার দরকার নাই গাঞ্জা সারার দরকার নাই তুমি জান্নাতে যাবে এইগুলি সুসংবাদের অপব্যাখ্যা কাজেই রাসুলের এই হাদিসের সঠিক ব্যাখ্যাটা জানলেও জরুরিয়াতে দিন এবং জওয়াইতাতে দিন পালন করার বাধ্যতামূলক ধর্মীয় কাজগুলি আর ঐচ্ছিক ধর্মীয় কাজগুলি পালন করার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট দিক নির্দেশনা লাভ করতে পারি এবং এটা আমাদের সকলের জানা দরকার এবং এটা আমাদের সকলের ফলো করা দরকার আল্লাহ ফকরবুল আলমিন বলেন আপনার কাছে কোরআন নাজিল করেছি আপনি এত কষ্ট করার জন্য নয় এই প্রসঙ্গে আমার ক্ষুদ্র বিবেচনায় আনুষঙ্গিক যে কথাগুলি আমাদের সমাজের মুসলমানদের জন্য জানা বেশি দরকার ছিল সেই কথাগুলি বলে দেওয়া হয় তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা এত কষ্ট করার জন্য নফল বন্দিগিতে দাঁড়িয়ে আপনার এত কষ্ট করার জন্য আপনার কাছে কোরআন নাজিল করিনি তাহলে কোরআন নাজিল করলাম কেন নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেননি তাইলে কোরআন নাজিল করলেন কেন সেটাও তো সুস্পষ্টভাবে বলে দেওয়া দরকার তাই আল্লাহ দুই নম্বর আয়াতে বলেন নফল বন্দেগিতে এত কষ্ট করার জন্য কোরআন নাদিল করিনি আর তিন নম্বর আয়াতে বলেন কোন কারণে আমি কোরআন নাজিল করলাম তার কারণ হইল এই এই কারণটা বোঝার আগে আমাদের সকলের জানা থাকা দরকার যে আল্লাহ ফকরবুল আলমিন সমস্ত নবী রাসুলগণকে দুনিয়াতে পাঠান আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য আল্লাহর বিধিবিধানকে মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া ওই বিধিবিধান আল্লাহর বিধিবিধানগুলি পালন করার ব্যবস্থা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে সমস্ত নবীর রসুল পাঠান কাজেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন পূর্ববর্তী সমস্ত নবী রসুলকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকেও সেই কাজেই পাঠিয়েছেন এবং সেই কাজের জন্যই আল্লাহ তার কাছে কোরআন নাজিল করেছেন আল্লাহর বিধিবিধান মানুষকে বুঝাইয়া দিবেন আল্লাহর বিধিবিধান পালন করার ব্যবস্থা দান করবেন পবিত্র কোরআনের প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে পাঁচশত আয়াতে আছে আল্লাহর বিধিবিধান সাড়ে ছয় হাজার আয়াত থেকে পাঁচশত গেলে আর কত থাকে ছয় হাজার বাকি ছয় হাজার আয়াতে কোনো বিধি বিধান নাই শুধু বিধান পালনের ব্যবস্থা আছে পাঁচশো আয়াতে আল্লাহর বিধান আছে আর ছয় হাজার আয়াতে বিধান পালনের ব্যবস্থা আছে আমাদের পরিষ্কারভাবে বুঝার দরকার বিধান কাকে বলে আর আল্লাহর বিধান পালনের ব্যবস্থাটা কি বিধান বলে আল্লাহর দৃষ্টিতে কোন কাজ করা হালাল আর কোনটা করা হারাম কোনটা জায়েজ কোনটা না যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয় এর বিবরণের নাম হলো বিধিবিধান কোনটা করতে হবে আর কোনটা সারতে হবে যেমন নামাজ পড়তে হবে চুরি সারতে হবে করতে হবে কি আর সারতে হবে কি এর বিবরণের নাম বিধিবিধান মানুষের একটা স্বভাব আছে প্রায় সমস্ত মানুষের যে বিধিবিধান শুনাইয়া দিলেই সে বিধিবিধান পালন করতে চায় না আল্লাহর আইনে নামাজ পড়া ফরজ বুঝাইয়া দিলেই নামাজ পড়তে চায় না আল্লাহর আইনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে দিলেই রোজা রাখতে চায় না চুরি করা হারাম ডাকাতি করা হারাম জিনা করা হারাম খুন খারাপি করা হারাম সন্ত্রাস করা হারাম বলে দিলেই ছাড়তে চায় না এটা মানুষের স্বভাব আর আল্লাহর একটা নিয়ম আছে যে নিজের খুশি মনে আল্লাহর বিধান পালন করতে চায় না তাদের জুরে পালন করাইয়া দিলে আল্লাহর কাছে কবুল হয় না একটা লোক নিজে আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে রোজা রাখতে রাজি নয় আপনি তারে জুরে সুবে সাদেক থেকে মাগরীব পর্যন্ত সারা দিন বন্দি করে রাখলেন কোনো কিছু খাওয়া দাওয়া করতে দিলেন না তোরে জুরে রোজা রাখাইয়া দেবেন বলেন তার পক্ষ থেকে এই রকম একটা রোজা কি আল্লাহর কাছে কবুল হবে হবে না মানুষের স্বভাব হইল বিধান শুনাইয়া দিলেই পালন করতে চায় না আর আল্লাহর নিয়ম হইল জুড়ে পালন করাইয়া দিলেও কবুল হয় না তাহলে এখন তার আল্লাহর বিধান পালন করার ব্যবস্থাটা কি এর একমাত্র ব্যবস্থা হইল ওয়াজ নসিহত উপদেশ কোরআন শরীফের পাঁচশো আয়াতে বিধান আছে ছয় হাজার আয়াতে ওয়াজ আছে ওয়াজ ওয়াজ কাকে বলে এটা বুঝলে পরে আমরা বুঝব যে ওয়াজ কিভাবে আল্লাহর বিধান পালনের ব্যবস্থা হয় দুইটা জিনিসের নাম হইল ওয়াজ একটা হলো আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে তা বুঝাইয়া দেওয়া আর একটা হলো আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে তা বুঝাইয়া দেওয়া মানুষ যখন বুঝতে পারবে যে নামাজ পড়লে আমি বেহেস্তের চাবি পাব আর নামাজ না পড়লে আমাকে জাহান্নামে যেতে হবে তখন তাকে জুরে নামাজ পড়াতে হবে না জাহান নাম থেকে বাঁচার স্বার্থে জান্নাতে যাওয়ার স্বার্থে নিজের আগ্রহেই নিজে নামাজ পড়বে আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মানুষকে আল্লাহর বিধান পালন করাবার ব্যবস্থাটা কি কিন্তু আমাদের বুঝতে হবে ওয়াজ কাকে বলে আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার লঙ্ঘন করলে কি শাস্তি তার বিবরণের নাম ওয়াজ কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম বিধান কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম বিধান আর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে তার বিবরণের নাম ওয়াজ যেমন ধরুন হাদিস শরীফে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন জান্না নামাজ বেহেস্তের চাবি কাজেই নামাজ পড়া আল্লাহর বিধান পড়তে হবে পড়লে কি উপকার হবে আমার বেহেস্তের চাবি পাব নামাজ পড়লে কি উপকার হবে বেহেস্তের চাবি পাব এই কথাগুলি জানার পরে বুজার পরেও যারা নামাজ পড়তে চায় না এরা মুখের দ্বারা বলে না কাজের দ্বারা বুঝাইতে চায় যে আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাকে বেহেস্তের চাবি দিলেও আমি নিতে চাই না এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই নামাজ বেহেস্তের চাবি সহি হাদিসে আল্লাহ রসুল বলেছেন নামাজ বেহেস্তের চাবি এই কথা শোনার পরে বুঝার পরেও যেই মুসলমান নামাজ পড়তে চায় না সে বুঝাইতে চায় আল্লাহ আমাকে বেহেস্তের চাবি দিলেও আমি এই চাবি নিতে চাই না আল্লাহর দেওয়া বেহস্তের সাবি নিতে চায় না এমন মুসলমান আছে কি দুনিয়াতে খুব কম অনেক বেশি বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে কোন ফরজ নামাজ ছেড়ে দেবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া তাকে জাহান নামের শাস্তি বুক করতে হবে তাইলে নামাজ পড়লে নামাজ পড়াটা হলো আল্লাহর বিধান নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে নামাজ না পড়লে জাহান নামের শাস্তি বুক করতে হবে এখানে আমরা বিধান এবং ওয়াজের বেশ কমটা বুঝতে পারি আল্লাহ একায়েতে বলেন ইন্নাসালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া আমি মুমিনদের উপর ফরজ করে দিলাম সময় মতে নামাজ পড়া ফরজ এটা কি ওয়াজনা বিধান বিধান সময় মতে নামাজ পড়া ফরজ এটা আল্লাহর বিধান এই নমাজটা পড়লে বেহেস্তের চাবি পাওয়া যাবে না পড়লে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এই বিবরণটা কি ওয়াজ এবার বুঝলেন তো বিধান এবং ওয়াজের পার্থক্য কোরআনের প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে পাঁচশো আয়াতে আছে বিধান আর প্রায় ছয় হাজার আয়াতে আছে ওয়াজ এই ছয় হাজার আয়াতে আল্লাহ তিন পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন আল্লাহর ওয়াজ কোরআনের ছয় হাজার আয়াত কার ওয়াজ আল্লাহর ওয়াজ কোন আলিমের ওয়াজ নয় কোন মুফাসির মুহাদ্দিসের ওয়াজ নয় কোন বুজুর্গের ওয়াজ নয় কোন ওলির ওয়াজ নয় কোরআন শরীফের ছয় হাজার আয়াত সরাসরি আল্লাহর ওয়াজ সরাসরি আল্লাহর ওয়াজ এই ছয় হাজার আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন আল্লাহর ওয়াজের প্রথম পদ্ধতির নাম তজকির বি আলা ইল্লাহ দ্বিতীয় পদ্ধতির নাম তজকির বি আয়ামিল্লাহ তৃতীয় পদ্ধতির নাম তজকির বিমা বাদাল মাউথ এর বাংলা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন কোন কোন সময় অতীতের ঘটনার বিবরণ দিয়া আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন কোন কোন সময় পরকালের বিবরণ দিয়ে আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন কত ধরনের বিবরণের দ্বারা আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন কুদরতের বিবরণ অতীতের ঘটনার বিবরণ পরকালের বিবরণ মনে থাকবে কিনা দেখেন ছয় হাজার আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন তিন পদ্ধতিতে প্রথম পদ্ধতির নাম কুদ্রতের আল্লাহর কুদ্রতের বিবরণ দ্বিতীয় পদ্ধতির নাম অতীতের ঘটনার বিবরণ তৃতীয় পদ্ধতির নাম পরকালের বিবরণ তাহলে ত্রিশ পারা কোরআনে বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি সেই হিসাবে আল্লাহ বলেন ইল্লা আপনার কাছে কোরআন নাজিল করেছি নফল বন্দীতে এত কষ্ট করার জন্য নয় ক্ষুদা বিরুদেরকে ওয়াজ করার জন্য এই কোরআনের দ্বারা আপনি ক্ষুদা বিরু মানুষদেরকে ওয়াজ করবেন নসিহত করবেন এবার বলুন কোরআনের কত আয়াতের দ্বারা মানুষকে ওয়াজ করা যাবে আর কোরআনের কত আয়াতের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে পাঁচশো আয়াতের বিষয়টা পরিষ্কার বুঝবেন কিনা দেখেন এখন আমরা কুদরতের বিবরণের ওয়াজের একটা কিছু উদাহরণ অতীতের ঘটনার বিবরণের ওয়াজের একটা কিছু উদাহরণ আর পরকালের বিবরণের ওয়াজ এর একটু উদাহরণ বোঝার চেষ্টা করি আল্লাহ ফকরাবুল আলমিন যেহেতু এই কোরআন সরাসরি আরব দেশে আরবি ভাষায় আরবের আরবি ভাষাভাষী নবীর কাছে নাজিল হয়েছিল এই জন্য আরব দেশের গৃহপালিত পশু উটের উদাহরণ দিয়ে বলেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত তোমরা কি লক্ষ্য করে দেখো না উটগুলির দিকে কেমন ভাবে সৃষ্টি করা হলো যেসব দেশে উট নাই যে কোনো জীবজন্তু মানুষ পালে তার দুধ পান করার জন্য বাংলাদেশে বেশিরভাগ মানুষ এরকম দুধ পান করার জন্য পশু পালে গরু গরুকে আমরা ঘাস খাওয়াই আর যাই কিছু খাওয়াই সবগুলি তার পেটে এক জায়গায় গিয়া জমা হয় জমা হইয়া একটা অংশ গোবর হইয়া এক রাস্তা দিয়া বাহির হইয়া যায় আর একটা অংশ পেশাব হইয়া আর এক রাস্তা দিয়া বাহির হইয়া যায় আর একটা অংশ রক্ত হইয়া শরীরে থাকিয়া যায় আর দুধের গাবি হইলে আরেক অংশ দুধ হইয়া আরেক রাস্তা দিয়া বাহির হইয়া যায় সবগুলি খাদ্য তার পেটে প্রবেশ করেছিল কত রাস্তায় এখন এই খাদ্যটাকে চার ভাগে বিভক্ত করে চারটা সাইড রাস্তা দিয়া বাইর না করিয়া যেভাবে ঢুকছিল এক রাস্তা দিয়া ঠিক সেইভাবে দুধ আর পেশাব যদি এক রাস্তা দিয়ে বাইর হইতো তাহলে তোমরা কেমন ভাবে পান করতে পারতে একটু চিন্তা করে দেখো সবগুলি খাদ্য এক রাস্তা দিয়া গাভীর পেটে প্রবেশ করলো রক্ত চলে গেল ভিন্ন রাস্তা দিয়া গোবর চলে গেল ভিন্ন রাস্তা দিয়া পেশাব চলে গেল ভিন্ন রাস্তা দিয়া দুধ আসলো এমন একটা রাস্তা দিয়া যেই রাস্তা দিয়া এক বিন্দু পেশাবও আসতে পারে না এই ডিসিপ্লিনটা কে করে সুতরাং আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন নসিহত করেছেন সেই আল্লাহর গুলামি না করলে আর কার গুলামি তোমরা করতে পারো তেমনি ভাবে আল্লাহ ফকরাবুল আলমিন বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সুরা ইয়াসিনের ইয়াদগুলিতে আল্লাহ বলেন আল্লাহ চিনার জন্য তোমাদেরকে আমি এই জগতে যত নিদর্শন দিয়েছি তার মধ্যে একটা নিদর্শন হল সূর্য তোমরা সূর্যকে দেখে দেখে আল্লাহকে চিনতে পারো কিভাবে আল্লাহ বলেন তাজরিল মুস্তাকার্লাহা এই বিশাল সূর্যটা তার লক্ষ্যস্থলের দিকে যায় বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা যত বড় এর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য তেরো লক্ষ পৃথিবী একত্রে জুড়া দিলে যত হবে সূর্যটা তত বড় বলেন তো এটা কোন রাস্তার উপর দিয়া যায় না শূন্য স্থানে দিয়া যায় আপনাদের মাথার উপরেও কি কখনো আসে না আসে না তখন কি আপনাদের এই পৃথিবীর সাথে পৃথিবীর থেকে সূর্যের সাথে কোনো খুঁটি ফিট করা থাকে যেন সূর্য মাথার উপর না পড়ে থাকে না আপনারা যেখানে বসছেন এর উপরে স্বাদ আছে কিনা এই সাতটা মাথার উপরে না পড়ার জন্য খুঁটি ফিট করা আছে কিনা এই সাতটা না পড়ার জন্য যদি এতগুলি খুঁটি ফিট করতে হয় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা এই শূন্য স্থানের উপরে তোমাদের মাথার উপর যখন আসে তখন তোমাদের মাথার উপর না পড়ার জন্য কোনো খুঁটি ফিট করা নাই এটাকে সামলায় কে সুতরাং আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন সূর্যকে দেখেও তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم সূর্য যে তার লক্ষ্যস্থলের পথে পানে যায় সূর্য যায় সদা সর্বদা হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন সূর্য প্রতিদিন আল্লাহর আরসের নিচে যায় আল্লাহকে সেজদা করে উদয় হওয়ার অনুমতি চায় আল্লাহর পারমিশন পাওয়ার পরে উদয় হয় আবার আল্লাহর আরসের নিচে যায় আবার আল্লাহকে চেষ্টা করে আবার অস্ত যাওয়ার অনুমতি চায় আল্লাহর অনুমতি পাওয়ার পরে অস্ত যায় এই হাদিসের বিশাল বিস্তারিত ব্যাখ্যা আছে এই হাদিসের ব্যাখ্যাটা সঠিকভাবে না জানলে আধুনিক বিজ্ঞানীদের অনেক কথার সাথে রাসুলের হাদিসের সংঘর্ষ মনে হবে আসলে কোন সংঘর্ষ নাই আধুনিক বিজ্ঞানের তথ্যগুলি যদি সঠিক হয় তাহলে সেইগুলি ইসলামের কোন কথার সাথে সাংঘর্ষিক হয় না বরং ইসলামের সবগুলি কথার সাপোর্টার হয় বিজ্ঞানের কোন কথা যদি সঠিক হয় তাহলে বিজ্ঞানের সেই কথা ইসলামের সাথে সংঘর্ষ হয় না সাপোর্টার হয় সাপোর্টার হয় এই কারণে রাসুলের এই হাদিসের সঠিক ব্যাখ্যা না জানলে দেখা যাবে বিজ্ঞানের সাথে সংঘর্ষ হয় এই বিষয়টা এখানে আমার আলোচনা করার মতো সময় সুযোগ নেই আমার লেখা একটা বই বাংলাদেশে আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান ওইখান থেকে আপনারা সংগ্রহ করার ব্যবস্থা আছে যদি সংগ্রহ করতে পারেন দেখতে পারলে ওই হাদিসের ব্যাখ্যা এবং আল্লাহ কোরআনে বললেন সূর্য তার লক্ষ্যস্তরের পথে যায় সূর্য যায় কিভাবে এবং তার লক্ষ্যস্থল কোনটা এই সমস্ত প্রশ্নের জবাব সেখানে পেতে পারে আমি এখানে শুধু যে কথাটা বলতে চাই সেটা হল আল্লাহ বলেন সূর্য এই বিশাল মহাশূন্যে তার নির্ধারিত পথে যায় চন্দ্রের জন্য আলাদা নির্ধারণ করে দিয়েছি রাস্তা চন্দ্র চন্দ্রের পথে যায় এই সূর্য এবং চন্দ্র উভয়টা একই মহাশূন্যে আল্লাহ বলেন সাঁতার কাটে ওয়াকুল্লুম ফি ফালাকিন বাহুন চন্দ্র সূর্য উভয়টাই একই মহাশূন্যে সাঁতার কাটে আপনারা বলুন আপনারা বলুন মানুষের তৈরি করা রাস্তা দিয়া মানুষ কোনো যানবাহন চালায় কিনা একটু দয়া করে বলুন এই যানবাহনগুলির মধ্যে এই গাড়ির মধ্যে বাসের মধ্যে ট্রাকের মধ্যে কারের মধ্যে চালক বা ড্রাইভার থাকে কিনা তারপরও কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় কিনা যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন কোন কারণে অ্যাক্সিডেন্ট হয় সেদিন কারে কোনো চালক ছিল না এই জন্য না চালক থাকা সত্ত্বেও আল্লাহ বলতে চান তোমাদের গাড়িগুলি তোমাদের নিজের হাতের তৈরি করা রাস্তাগুলি তোমাদের নিজের হাতের তৈরি করা তোমাদের গাড়িগুলি তোমরা নিজের হাতে চালাও তারপরও ঠেস লাগে টক্কর লাগে ঘর্ষণ লাগে অ্যাক্সিডেন্ট হয় এই বিশাল মহাশূন্যে চন্দ্র সূর্য আমি যে চালাই লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবৎ কোনদিন তো চন্দ্রের সাথে সূর্যের টক্কর লাগলো না কন্ট্রোল করে কে সুতরাং আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আকাশের চন্দ্র সূর্যের মধ্যে গবেষণা করলেও তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো ওইলনি ওয়াজ বলেন কোন পদ্ধতির আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছে ছয় হাজার আয়াতে যদি তিন প্রকারের ওয়াজ হয় তাহলে গড়ে এক এক প্রকারের ওয়াজে কত আয়াত হয় দুই হাজার আয়াতে আল্লাহ কোরআনের শুধু আল্লাহর কুদরতের বিবরণ দিয়েছে আল্লাহর ওয়াজের দ্বিতীয় পদ্ধতি হল অতীতের ইতিহাস অতীতের ঘটনা ফেরাউনের ঘটনা মুসা আল ইসলামের ঘটনা ইব্রাহিম আল ইসলামের ঘটনা নমরুদের ঘটনা আরো আরো বিভিন্ন নবী রসুলের ঘটনা বিভিন্ন বেদিনের ঘটনা এই ঘটনাগুলির দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করতে চান ওয়াজ করতে চান কোরআন শরীফের ছাব্বিশ জায়গায় হজরত মুসা আলহিসাম আর ফেরাউনের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে মুসা ইসলামের ঘটনা এবং ফেরাউনের ঘটনা এত বেশি জায়গায় আল্লাহ বর্ণনা করলেন কেন এই ঘটনার মধ্যে সর্বকালের সকল মানুষের জন্য নসিহত রয়েছে ফেরাউন শাসন ক্ষমতা লাভ করেছিল মিশরের গদিনিসীন ছিল একাধারে চার শত বৎসর ফেরাউন মিশরের গদি নিশীন ছিল কতদিন চার শত বৎসর চার শত বৎসরের ভিতরে তার গায়ে কোনদিন জ্বর আসেনি চার শত বৎসরের ভিতরে তার কোনদিন মাথা ব্যথা হয় চার শত বৎসরের ভিতরে তার কোনদিন সর্দি হয় বলেন চারশো বৎসরের গদ্দিনিসীন রাজা রুগা না সুস্থ সুস্থ আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে কোন দেশের রাজত্ব এত দীর্ঘদিন পর্যন্ত কোন একক ব্যক্তি করতে পারেনি এত দীর্ঘদিনের জন্য শাসন ক্ষমতা দহল করে বসে থাকা গদিতে আমার জানা মতে ফেরাউন ছাড়া আর কেউ নাই দুনিয়াতে সেই ফেরাউনের যখন মুসা আলহ ইসলামের সাথে সংঘর্ষ হল মুসা আলহ ইসলামকে আল্লাহ ফকরাবুল আলমিন নদীর পানির ফাঁকে ফাঁকে দিয়া রাস্তা করিয়া নাজার দিয়া দিলে কিন্তু ফেরাউনকে সেই পানির মধ্যে তার সেনাবাহিনী সহ ডুবাইয়া মারল কাজেই এই ঘটনার মধ্যে কি আমাদের উপদেশ নসিহত বলতে কিছু আছে আল্লাহর নাফরমান যদি হও সুখ শান্তি আর সুস্থতা বুক করো আর রাজত্ব আর শাসন ক্ষমতা দখল করে বসে থাকো একদিন আসবে যেদিন তোমার হায়াত শেষ হবে তোমার জীবন ফুরাবে সেদিন আল্লাহর গজবে যে তোমারে ধরবে এরপর থেকে আর রক্ষা না পক্ষান্তরে আল্লাহর বিধান পালন যদি করতে দেখো যত রকমের জুলুম নির্যাতন জালিমদের পক্ষ থেকে দুনিয়াতে তোমাদের উপর আসুক মরণের পর থেকে তোমরা চিরকালের জন্য সুখী হয়ে যাবে এই সবক এই শিক্ষা এই ওয়াজ এই নসিহত মুসা আলহিসাম এবং ফেরাউনের ঘটনার ভিতরে আছে কি নাই এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন ফেরাউনের ঘটনাও কোরআনে বর্ণনা করেছেন নমরুদের ঘটনাও কোরআনে বর্ণনা করেছেন নমরুদ ইব্রাহিম আলাই ইসলামকে জিজ্ঞেস করে আমি তো মানুষের ক্ষুদা তুমি আবার কোন ক্ষুদার কথা বলো তোমার ক্ষুদার ডেফিনেশন কি তোমার ক্ষুদার পরিচয় পেশ করো ইব্রাহিম আল ইসলাম বলেন আমার ক্ষুদা হায়াত মৌতের মালিক মানুষকে হায়াত দান করার মালিক ও ক্ষুদা মৃত্যু দান করার মালিক ও ক্ষুদা এই কথা বলার সাথে সাথে নমরুদ জেলখানার থেকে দুইটা আসামি বাইর করে আনলো আনিয়া একটা আসামিকে বেকসুর খালাস করিয়া দিল আর একটা আসামিকে হত্যা করে ফেলল তারপরে বলল দেখো হায়াত মতের মালিক আমি একজনকে হায়াত দিয়া দিছি আর একজনকে মত দিয়া দিছি সুতরাং তোমার ডেফিনেশন মতো আমি কোথা ইব্রাহিম আল ইসলাম দেখলেন এই মূর্খটাকে হায়াত মৌতের মালিক বলতে কি বুঝায় তা বুঝানো কঠিন ব্যাপার এতে এত বড় মূর্খ হায়াতের মালিক কাকে বলে আর মৌতের মালিক কাকে বলে এটাও বুঝার যোগ্যতা রাখে না সুতরাং এর দ্বারা তার নসিহত করা যাবে হজরত ইব্রাহিম আলহ ইসলাম ওয়াজের ভঙ্গি পাল্টাইয়া দিলেন নসিহতের পদ্ধতি পরিবর্তন করে নিলেন ইব্রাহিম আল ইসলাম বলেন আমার খোদা শুধু হাতে হায়াত মৌলকে মৌতের মালিক নন আমার খোদার আরো অনেক গুণ আছে যেগুলি তোমার মধ্যে রয়েছে বলে কি বলে আমার খুদা প্রতিদিন পৃথিবীর পূর্ব আকাশে সূর্যকে উদয় করেন আর পশ্চিম আকাশে অস্ত করেন তুমি খুদা হইয়া থাকলে পশ্চিম আকাশে সূর্য উদয় করিয়া পূর্ব আকাশে অস্ত দিয়ে অস্ত করাইয়া দেখাও ফাবুহিতাল্লাজি কাফার সম্পূর্ণ লা জবাব হইয়া গেল নমরুদ হজরত ইব্রাহিম ইসলামের কাছে খুদার এই পরিচয় পেশ করার পর এই অতীতের ঘটনাগুলি আল্লাহ কোরআনে কেন বর্ণনা করলেন দুনিয়ার মানুষকে ওয়াজ করার জন্য নসিহত করার জন্য আল্লাহর ওয়াজের তৃতীয় পদ্ধতির নাম হল পরকালের বিবরণ আল্লাহ ফকরাবুল আলমিন বলেন فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا যদি দুনিয়াতে আল্লাহর বিধান লঙ্ঘন করে চলো আল্লাহর বিধান অমান্য করো তাহলে সেই কিয়ামতের দিন কি দশা হবে তোমার যে কিয়ামতের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 পান করাবার মতো নারী দেখে তার দুধ পান করার যোগ্য কুলের শিশুর কথা নারী ভুলে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন পরকালের আল্লাহর নসিহত হইল নি আল্লাহর ওয়াজ কোন পদ্ধতি পরকালের তাহলে প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে আল্লাহ ফকরাবুল আলমিন বিধানের বিবরণ দিয়েছেন কত আয়াতে আর ওয়াজ করেছেন কত আয়াত ছয় হাজার আয়াত প্রায় দুই হাজার আয়াতে আল্লাহর কুদরতের বিবরণ আরো প্রায় দুই হাজার আয়াতে অতীতের গঠনের বিবরণ আরো প্রায় দুই হাজার আয়াতে আল্লাহ দিয়েছেন পরকালের বিবরণ এই বিবরণগুলি কি জন্য আল্লাহর শাস্তির ভয়ে বিত হইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত লাভ করার আশায় বন্দা যেন নিজের আগ্রহে নিজের মনের খুশিতে যেন আল্লাহর বিধান পালন করতে পারে এবার বলুন আল্লাহর বিধান পালনের ব্যবস্থা কি জুরে পালন করাইয়া দেওয়া না ওয়াজ নসিহতের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে ওয়াজ নসিহত শোনার পরেও যদি কেউ আল্লাহর বিধান পালন করে না তাইলে বুঝতে হবে তার কপাল মন্দ বুঝতে হবে তার কপাল মন্দ এই কপাল মন্দ কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইল্লা তাজকিরাতাল্লিমাইয়াকশা ওয়াজ করলেই সর্বলোকে আল্লাহর বিধান পালন করতে থাকবে না ওয়াজের ফলাফল হিসাবে একদল মানুষ আল্লাহর বিধান পালন করবে ওয়াজ শুনলে একদল মানুষ ওয়াজ আমল করবে পালন করবে গ্রহণ করবে আর একদল মানুষ ওয়াজ গ্রহণ করবে না ওয়াজ করার পরেও একদলে ওয়াজ কবুল করব একদলে ওয়াজ কবুল করবে না আর যারা ওয়াজ করেন তাদের মধ্যেও এক শ্রেণীর ওয়াজ করেনেওয়ালাদের দ্বারা শ্রোতাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হবে আর এক শ্রেণীর ওয়াজ কর্নেওয়ালাদের দ্বারা শ্রোতাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হবে না সুতরাং ওয়াজ কর্নেওয়ালাও দুই দল ওয়াজ শুননেওয়ালাও দুই দল তখন সর্বমন কদল এল একদল ওয়াজ কর্নেওয়ালার ওয়াজে মানুষে আমল করার আগ্রহ সৃষ্টি হবে একদল ওয়াজ করার ওয়াজে মানুষের আমল করার আগ্রহ সৃষ্টি হবে না একদল শ্রোতারা বালা ওয়াইজের ওয়াজ শুনলে আমল করবে আর একদল শ্রোতা বালা ওয়াইজের ওয়াজ শুনলেও আমল করবে না সাইদল যদি বালা করিয়া চিনি না আমরা এখানে যারা বইছি আমরা আজকের ওয়াজ কার খামুইব কার খামুইতো না কার উপকার উপকার দোষ আছে এই চারি দলের মধ্যে আমি কোন দল আছি এটা তো বোঝা দরকার না এই জন্য কোন ওয়াইজের ওয়াজে মানুষের উপকার হবে কোন ওয়াইজের ওয়াজে উপকার হবে না কোন শ্রোতা ওয়াজ শুনলে আমল করবে কোন শ্রোতা ওয়াজ শুনলেও আমল করবে না এরও পৃথক পৃথক পরিচয় আছে ভালো রকম বুঝে নেওয়া দরকার আল্লাহ ফকরবুল আলমিন ওয়াজ করেন খাটি ওয়াইজের গুণ বর্ণনা করে কোরআনের আয়তে বলেন আল্লাহর পথে যারা দাওয়াত দেন আল্লাহর পথে যারা রাখেন তাদের কার অনুসরণ তোমরা করবে যার মধ্যে দুইটা গুণ আছে যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা দেখো দুই গুণওয়ালার ওয়াজ শোনো তোমার হেদায়ত হবে একটা গুণ হইল আল্লাহর পথে অন্যকে ডাকার আগে তিনি নিজে আল্লাহর পথে চলনেওয়ালা হবেন বলেন ওয়াজ করা কি বাসা জানলে আর তুতির দূর থাকলে হয় না জীবন সাধনা লাগে আমি যদি জীবন বর পড়ি না আর কিছু বাসা শিখি আর কিছু হাদিস আর তফসির মুখস্থ করে আপনাদের সাথে ফুতির দূরে বলতে পারি হ্যাঁ বলতে পারবো কিন্তু এই ওয়াদের দ্বারা কোন বেনমাজি নামাজি হবে না কারণ আমি নিজে নামাজ পড়ি না আমার বিবিরে যদি শরীয়ত সম্মত পর্দায় না রাখি আমার যুবতী মেয়েকে যদি শরীয়ত সম্মত ভাবে পর্দায় না রাখি ফর্দার যত হাদিস আছে আর ফর্দার যত আয়াত আছে সবগুলি আমি মুখস্থ করে আপনার সামনে বলতে থাকি তুতার বুলির মতো ক্যাসেটের মতো বলতে পারবো একশো বার কিন্তু আমার সেই ওয়াজের দ্বারা আপনাদের মাবুন কোনদিন পর্দাওয়ালা হবে না কারণ কি ওয়াজ করেওয়ালার ফইলা গুণ আমার মধ্যে নাই এই জন্য সহি মুসলিম শরীফের হাদিসে আছে ইন্না হাজাল ইলমা দিনুন ইসলামের শিক্ষা ইসলামের জ্ঞান এটা তোমাদের ধর্মের অংশ ইসলাম সম্পর্কে কিছু শিখা কিছু জানা কিছু বোঝা তা ইসলাম ধর্মের বহির্ভূত ইসলাম ধর্মের অংশ ইসলাম ধর্মের অংশ ইসলামী জ্ঞান ইসলাম ধর্মের অংশ এটা কার কাছে শিখতে যাও তারে আগে চিনে নিও তারে আগে আমি আইছি আপনারা এখানে ফর্দার ওয়াজ করতাম বাংলাদেশ আমার বিবিরে আমি বেহর্দা চালাই তো আমার আমার সিনিয়া আনছেন না না সিনিয়া না সিনিয়া কোনো কাম হইতো না কোনো কাম হইতো না কার ওয়াজ উন্তায় তারে সিনিয়া আইও ওয়াজ উন্তায় তারা তিনি আমাদের নামাজের রস করবেন তিনি নিজে নামাজি কিনা তিনি আমাদেরকে সুদের ওয়াজ করবেন তিনি নিজে সুদের কারবারি কিনা তিনি আমাদের ঘুষের ওয়াজ করবেন তিনি নিজে ঘুষের কারবারি কিনা তিনি আমাদেরকে পর্দার ওয়াজ করবেন তিনি নিজে পর্দাওয়ালা কিনা দেখতে হবে চিনতে হবে তিনি নিজে যদি আল্লাহর পথের প্রতি হয়ে থাকেন তাহলে তার ওয়াজ আমাদের মধ্যে আসর করবে অ্যাকশন করবে তার ওয়াজে আমাদের অন্তর বিগলিত হবে আল্লাহর বিধান পালন করার জন্য আমাদের অন্তর তৈয়ার হবে এই কথাটা না জানার কারণে আজকাল অনেক মানুষ ধর্ম শিখতে যায় ইন্টারনেটে কারণ ইন্টারনেটই এমন একজন মানুষ যার সারা জিন্দগির আমল ভালো কি বলে ইন্টারনেটে তো এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যার আমল খুব ভালো হায় হায় মুসলমান মুসলমানের চেষ্টার অভাব নাই চিন্তার অভাব নাই ফিকিরের অভাব নাই হেদায়তের পথে অগ্রসর হওয়ার জন্য অভাব শুধু সঠিক সিদ্ধান্তের কিসের অভাব সঠিক সিদ্ধান্ত ধর্ম আমার শিখতে হবে চেষ্টার অভাব নাই ঘরে ঘরে টেলিভিশন প্রত্যেকেই ধর্ম শিখার জন্য টেলিভিশন সুইচ ডেবিট করে দেয় টেলিভিশনে এত বড় একজন বুজুর্গ যার আমল খুব ভালো কি আছে মুসলিম শরীফের হাদিসে ইন্না হাজাল ইলমা দিনুন ফানজুরু আম মা না আম মান যে যন্ত্রটার কাছ থেকে দিন শিখতে গেছো যন্ত্রটা ভালো কিনা দেখে নাও এটা বলেন নাই বলেছেন যে মানুষটার কাছে তুমি দিন শিখতে গেছো মানুষটার আমল কেমন দেখে নাও বুঝেন বলেন যন্ত্রের কাছে ইসলাম শিখতে যাব না আল্লাহওয়ালা মানুষের কাছে ইসলাম শিখতে যাব আর বর্তমান বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ইসলাম কার কাছে শিখতে যায় আল্লাহওয়ালা মানুষের কাছে না যন্ত্রের কাছে যন্ত্রের তো নিজের প্রাণই নাই আমল কি বুঝেই নাই এটা আপনাকে দিন কি শিক্ষা দেবে যার ওয়াজে মানুষের মন বিগলিত হবে যার ওয়াজে মানুষের অন্তর আমল করার জন্য তৈয়ার হবে তার মধ্যে দুইটা গুণ কম্পালসারি থাকতেই হবে বাধ্যতামূলক দুইটা গুণ থাকতে হবে এক নম্বর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে হবে মানুষকে হারাম কাজ সারার ওয়াজ করার আগে নিজে হারাম কাজ ছেড়ে দিতে হবে অন্য মানুষকে জরুরিয়াতে দিন আমল করার কথা বলার আগে নিজে জরুরিয়াতে দিন আমল করতে হবে মনে থাকবে কি আপনাদের যদি ভুল করি এখানে সারা জীবন বর ওয়াজ শুনতে পারবো কিন্তু ওয়াজে হেদায়ত হবে না ওয়াজ করেনওয়ালার এক গুণ আল্লাহ বলেন অন্যকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে হবে সুতরাং ওয়াইজ হওয়া বাসার জুড়ে আর তুতির জুড়ে হয় না জীবন সাধনায় হয় ওয়াইজ বাসার জুড়ে হয় ওয়াইজ তুতির জুড়ে হয় না জীবন সাধনায় হয় ওয়াইজ হয় জীবন সাধনায় আমি সরি আপনার কাছে মাফ চাইয়া নেই আমার গলার আওয়াজ খুব ডিস্টার্ব করে ফাঁকে ফাঁকে একটু গরম চা খাইলে আওয়াজটা ক্লিয়ার হয় দেখতে সুন্দর লাগে না কিন্তু আপনারা যাতে একটু বেশি সময় কথা শোনাইতে পারি আপনারা তার দেখাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে <laughs> ওয়াজ করেন একজন এক গুণ আগে নিজে আল্লাহর পথের প্রতি ঘটে দুই নম্বর গুণ ওয়াজের কারণে কোন টাকা পয়সা দ্বন্দ্বৌলতের কন্ট্যাক্ট করা যাবে না তোমাদের এখানে ওয়াজ করব যদি পঞ্চাশ হাজার টাকা দাও তোমাদের সবাই ওয়াজ করতে যাব যদি পাঁচ হাজার ডলার দাও এরা ওয়াজ করে মানুষকে আল্লাহর পথের প্রতীক বানাবার জন্য নয় এরা ওয়াস করে দুনিয়ার ধন সম্পদ কামাই করার জন্য মানুষের দরদে দরদি হইয়া না যে মানুষরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতাম মানুষে আমি আল্লাহর এবাদত বন্দিগি কর্নেওয়ালা বানাইতাম মানুষে আমি গুনার কাজ সারার জন্য দাওয়াত দিতাম মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে মানুষ যেন জান্নাত লাভ করতে পারে সেই জন্য নয় মানুষ জান্নাতে গেল না জাহান্নামে গেল সেটা আমার দেখার ব্যাপার নয় আমার পঞ্চাশ হাজার টাকা পাইলাম কিনা সেটা আমার দেখার ব্যাপার এইরকম ওয়াইজ জনদরদি না ফেটের দরদি ফেটের দরদি ওয়াজের দ্বারা মানুষের হেদায়ত হবে না এবার বলেন ওয়াইদোয়া কত সহজ বুঝতে পারছেন কিছু ওয়াইজ হওয়া কত সহজ যারা টাকার কন্ট্রাক্টের মাধ্যমে ওয়াজ করে এত হাজার টাকা দিতে হবে এত লক্ষ টাকা দিতে হবে এত হাজার ডলার দিতে হবে এত হাজার পাউন্ড দিতে হবে তা না হইলে তোমাদের সবাই ওয়াজ করতে যাব না এরা হয় ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি বুঝেন যেটা জলে না জলে না কিরকম ফিউজ ব্যাটারি আমারে পাঁচ হাজার ডলারে কন্ট্যাক্ট করে আনলেন আপনাদের এখানে এক ঘন্টা বাস করার জন্য এই পাঁচ হাজার ডলার একজনের পকেট থেকে দিবে না সকলের কাছে চান্দা করে দিবে পাঁচ হাজার ডলার এই সমস্ত শ্রোতাদের কাছ থেকে চান্দা করতে গেলে সমস্ত শ্রোতারাই নমাজি হবে সমস্ত শ্রোতারাই সুদমুক্ত গুসমুক্ত মদমুক্ত গাঞ্জামুক্ত হবে হবে না তখন আগেই কমিটির লোকেরা কানে কানে কইয়া দিব আমার বুঝুর বেনমাজির বিরুদ্ধে কিছু বলবেন না এরারও চান্দা আনছি আপনারা দিতাম হুজুর সুদের বিরুদ্ধে কিছু বলবেন না তারাও চান্দা দিছে আপনার পাঁচ হাজার পুরা করার লাগে হুজুর মদের বিরুদ্ধে কিছু বলবেন না এরাও চান্দা দিছে আপনার পাঁচ হাজার পুরা করবার লাগে লিস্টি লেখাইছে এখন মদের বিরুদ্ধে যদি আপনি ওয়াশ করে লাইন তেরা যে লিস্টি লেখাইছিল লিস্টিতে আদায় করতো না আপনার পাঁচ হাজার আমরা পুরো করতাম পাওয়ারফুল বক্তা না পাওয়ারলেস ফ্রেশ ব্যাটারি না ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি টাকার টাকে যারা ওয়াশ করে এরা ফিউজ ব্যাটারি সাহস থাকে না হারাম কাজের বিরুদ্ধে কথা বলার সাহস থাকে না মানুষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস থাকে না সমাজের মানুষ কোন মানুষ কোন কোন গুণায় লিপ্ত আছে এই গুণার বিরুদ্ধে কথা বলার সাহস থাকে না কারণ সে বিক্রি হয়ে গেছে আগেই পাঁচ হাজার ডলারে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন বলেন আল্লাহর পথে যারা মানুষকে ডাকবেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা আগে দেখো একটা আগে নিজে আল্লাহওয়ালা হবেন আগে নিজে আল্লাহর পথের প্রতীক হবেন দ্বিতীয় নম্বর টাকা পয়সার কন্টাকের মাধ্যমে ওয়াজ করবেন না ওয়াজ করবেন মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার মতো দরদ মাখা অন্তর নিয়া মানুষ জাহান নামে যে সেগুনা করি আমি তাহলে জাহান নাম থেকে বাঁচাতে চাই সেই দরদে এই জন্য হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইল্লা আমিরুন মামুরুন মুখতাল ওয়াজ করে তিন দলে ওয়াজ করে তিন দলে দুই দল বাতিল একদল হক দুই দল হক একদল বাতিল দুই দল হক একদল বাতিল যে তিন দলে ওয়াজ করে আল্লাহ রসুল বলেন এর মধ্যে দুই দল হক দুই হক দলের প্রথম দল যদি কোন রাষ্ট্র ইসলামের আইনে শাসন হয় তাহলে সেই রাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তাদের পারমিশন প্রাপ্তরা যদি ওয়াজ করে এরা হক আর যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেখানে হকানি উলামা একরাম এবং তাদের অনুমতি প্রাপ্তরা যদি ওয়াজ করে এরা হক আমিরুন আও মামুরুন হয়তো ইসলামী রাষ্ট্রের সরকার হবে আর না হয় হকানি আলিম হবে একদল হক ইসলামী রাষ্ট্রের সরকারের স্থলবর্তী হইল হকানি উলামা একরাম আর দ্বিতীয় দলের ওয়াজ যে খাতি এরা হইল হয়তো ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাদের পারমিশন প্রাপ্ত আর না হয় হকানি উলামায় কেরামের পারমিশন প্রাপ্ত যেমন তবলিগি জমাতে গেলে চিল্লা দিতে গেলে যারা যারা সয় উসুলের বয়ান করেন সবাই আলিম না কিন্তু হকানি উলামায় কেরামের অনুমোদন প্রাপ্ত কথা বুঝলেন কিনা আল্লাহ রসুল বলেন এই দুই দলের ওয়াজ ঠিক আছে তৃতীয় দল যে ওয়াজ করে এরার ওয়াজ করা ঠিক নয় এরা কারা এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে আওয়াজ করে না মানুষের কাছে নিজে প্রসিদ্ধি লাভ করার জন্য জনপ্রিয়তা অর্জন করার জন্য মানুষের মারহাবা আর ধন্যবাদ পাওয়ার লুবে এরা আওয়াজ করে মানুষ আমার বক্ত হইয়া যেত মানুষ আমারে বড় হুজুর মানুষ আমারে মারহাবা কিত মানুষ আমারে ধন্যবাদ কিত তাই এই জন্যই যে কথা কইলে মানুষ খুশি হয় এই কথাই বলতে পারবে যে কথা কইলে গুণাগারেরা বেজার হবে সুদের বিরুদ্ধে কইলে সুদকুর বেজার হবে ঘুষের বিরুদ্ধে কইলে ঘুষকুর বেজার হবে মদের বিরুদ্ধে কইলে মদকুর বেজার হবে গাঞ্জার বিরুদ্ধে কইলে গাঞ্জা কুর বেজার হবে বেনমাজির বিরুদ্ধে কইলে বেনমাজি বেজার হবে বেরুজাদারের বিরুদ্ধে কইলে বেরুজাদার বেজার হবে বেফরদার বিরুদ্ধে কইলে বেফরদা বেজার হবে এই কারণে তৃতীয় দল ওয়াইজ ফিউজ ব্যাটারি পাওয়ারলেস গেল আমাদের ব্যাপার আমরা যারা ওয়াজ করি কার ওয়াজে হেদায়ত হবে কার ওয়াজে হেদায়ত হবে না বুঝলেন তো তখন আপনারা ব্যাপার তখন নিজের ক্ষেত্র শ্বাস করব নিজের ক্ষেত্র শ্বাস করা বুঝুন সিলেটি আপনারা রূপে দেখুন বোঝা খে খে আজকের ওয়াজের দ্বারা কার এদায়ত তুই কার তো না আমি যদি গুণাগার হইয়া থাকি আমি যদি ওয়াজের অযোগ্যতা হইয়া থাকি তা আমার কথা বাদ দিয়া দেন মদনী সাহেব তো আর ওয়াজের অযোগ্য না তাই তো ওয়াজ করবা বা গত খাইলো করছেন কিন্তু হেদায়ত আপনার আর কার কার হবে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 যে নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে কিন্তু আসলে অন্তর দিয়া আল্লাহর বিধান বিশ্বাস করে না দুকাবাজ এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি পাশাপাশি বাড়ি ছিল মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হইয়া মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে এই জন্য তার গাছের একটা দুইটা পাকা খেজুর গাছ থেকে যখন ঝরে পড়ত বুঝা থাকলে বলুন কার বাড়ির ভিতরে মুনাফিকের বাড়ির ভিতরে মুমিনের মুনাফিকের বাড়ির ভিতরে খেজুর গাছ আগা দেখা হইয়া মুমিনের বাড়ির উঠে দুইটা জয়রা ফেললে কার বাড়ির করবো মুনাফিকের বাড়ি মুমিনের বাড়ি এই সুযোগে এই মুমিন লোকটার ছেলে ফেলেরা বাচ্চারা তার গাছের ঝরা ঝরে পড়া একটা দুইটা খেজুর যে ঝরে পড়ত ওইগুলি কুড়াই কুড়াইয়া খাইয়া দিত আমরা সিলেটি বাসা কই তুকাইয়া খাইলাই তো কেমনে হইলে আপনারা বলে বেশি বেশি বেশি লোকে বুঝবা পোকা মুনাফিকের গাছের একটা দুইটা পাকা খেজুর যখন মুমিনের বাড়ির ভিতরে ঝরে পড়তো তখন মুমিনের বাচ্চারা তার ঝরে পড়া খেজুর গুলি কুড়াইয়া খাইয়া ফেলত এই জন্য মুনাফিক লোকটা রসুল করিম সাল্লামের দরবারে গিয়া বিচার দিল বললো হুজুর আমি একজন মুসলমান আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান আমার বাড়ির খেজুর গাছের অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে থাকার কারণে আমার গাছের একটা দুইটা পাকা খেজুর যখন ঝরিয়া পড়ে তার বাড়ির ভিতরে পড়ে এই সুযোগে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলে আমি আপনার কাছে বিচার চাই কে বিচার চাইলো মোনাফিকে কার কাছে রতুলের কাছে কার বিরুদ্ধে মুমিনের বিরুদ্ধে ইসলামী আদালতের বিচার দুই প্রকার একটা আফুসের বিচার একটা আইনের বিচার আইনের বিচার এমন যে আইনত যার কাছে যার যাপ প্রাপ্য হয় তা দিতে হবে বলে যদি বিচারক রায় দিয়া দেয় তাহলে খার ঠগা হইল খার জিতা হইল কে খুশি হইল কে বেজার হইল এটা দেখার কোন দরকার হই নাই আইন মতো তোমার কাছে সে ই পরিমাণ ফাওনাদার দিতেই হবে তোমাকে এটার নাম আইনের বিচার আর একটা দেখো আফুসের বিচার আফুসের বিচার কয় আইন মতো কার কাছে কি ফাওনা আছে এটা আমরা দেখতে যাব না আমরা তোমরা তোমরা তোমরা দুপক্ষ যেভাবে খুশি হও এইভাবে একটা দফা রফা করে দেবে দুপক্ষে খুশি করে দিতাম এটা কি বিচার আফুসের বিচার ইসলামী আদালতে দু প্রকার বিচারের নিয়ম আছে শরীয়ত মতো এটা শরীয়ত সম্মত আছে কিন্তু আফুসের বিচারের রায় দেওয়ার আগে বিচারক উভয় পক্ষের মতামত নিতে হবে যে আমি তোমাদেরকে এইভাবে দুনুফক করে মিলিয়ে দিতে চাই তোমরা দুনুফক্ষ খুশি মনে এইভাবে মিলতে রাজি না এটা জিজ্ঞেস করতে হবে আইনের বিচারে বাদী বিবাদীর মতামত নেওয়ার কোনো দরকার নাই বিচারকের কিন্তু আফুসের বিচারে রায় দিতে হলে বিচারক বাদী বিবাদী উভয় পক্ষের মতামত নিতে হবে যে আমি এইভাবে তোমাদের উভয় পক্ষকে মিলাইয়া দিতে চাই তোমরা দুপক্ষ খুশি মনে এইভাবে মিলতে রাজি কিনা কথা বুঝলেন কিনা দেখেন মুনাফিকের বিচারের ব্যবহার আল্লাহ রসুল আইনের বিচারে না গিয়া আফুসের আফুসের মাধ্যমে নিষ্পত্তি করার পথ অবলম্বন করলেন রসুল করিম সাল্লু আলহিউসাল্লাম তারে বললেন যে তুমি বলতেছ তুমি একজন মুসলমান তোমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান অথচ এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনারা কি বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আর একটা কথা আনুষঙ্গিক ভাবে স্মরণ রাখবেন যারা অমুসলমান তারাও কিন্তু আপনাদের ভাই তাহলে কোরআনে আল্লাহ ফাকরাবুল আলমিন ইন্নামাল মিনুনা ইকুয়াতুন বললেন কেন শুধু মুমিন গনে কে অপরের ভাই বললেন কেন মুমিন যারা মুমিন না যারা মুসলমান নয় যারা ইহুদি যারা খ্রিস্টান যারা বৌদ্ধ যারা নাস্তিক যত রকমের মানুষ দুনিয়াতে সমস্ত মানুষ একজন আয়োজনের ভাই এর মীমাংসা জানার জন্য আগে আমাদের জানতে হয় বাই কারে কয় এই সবগুলি প্রশ্নের জব তফসিরে লেখা আছে মুফাসিরিন একরাম তফসিরের কিতাবে লিখছেন যে কোন দুই ব্যক্তি কোন এক একত্রে গিয়ে কোন একজনের মধ্যে গিয়ে যদি একত্র হয় তাহলে এই দুই ব্যক্তিরে বাই করে কোন দুই ব্যক্তি যদি মূলে গিয়া একত্র হয় তাহলে ওই মূল যে এক এই জন্য এই দুই ব্যক্তি একে অপরের বাই আমি যে বাবার ঘরে জন্ম হইলাম ইনিও এই বাবার ঘরে জন্ম হইলেন তা আমরা দুজন বাবার মধ্যে গিয়ে একত্র হইলাম কিনা এই জন্য ইনি আমার ভাই আপনি যে ইসলাম ধর্ম পালন করেন আমিও সেই ইসলাম ধর্ম পালন করি আমরা দুজন ইসলামে গিয়ে একত্র হইলাম কিনা এই জন্য আপনারা আমার ভাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক বেইমান কাফির এরাও আদমের সন্তান কিনা আমরাও আদমের সন্তান কিনা সুতরাং তারাও আমরা ভাই সমস্ত মানুষই পরস্পরে ভাই কিন্তু কে কিরকম বাই এটা হইল বুঝার ব্যাপার ইনি আর আমার বাবা যদি এক হইয়া থাকেন তাহলে আমরা দুইজন বংশগত ভাই সহুদর বাই আর আপনি আর আমি দুজন মুসলমান হওয়ার কারণে আপনি আমি যদি বাই হইয়া থাকি তাহলে আমরা ধর্মীয় ভাই আর আদমের সন্তান হওয়ার কারণে যদি বাই হইয়া থাকি তাইলে আমরা বংশগত ভাই সৌদর ভাই ধর্মীয় বাই বংশগত বাই আমার কথা বুঝে থাকলে এবার বলুন ইহুদিরা কি মুসলমানের ভাই ভাই খ্রিস্টানেরা কি মুসলমানের ভাই বৌদ্ধরা কি মুসলমানের ভাই বেদিন কাফির কি মুসলমানের ভাই হ্যাঁ নাস্তিক মূর্ত মুসলমানের ভাই তুমি যে আদমের সন্তান সমস্ত নাস্তিক মূর্ত সেই আদমের সন্তান আদমের সন্তান হওয়ার কারণে আল্লাহ যেভাবে তোমার জন্য জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছেন ঠিক তেমনি ভাবে সবগুলি মানুষের জন্য আল্লাহ জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছেন তাহলে ইসলাম ধর্ম শুধু পালন করবো কেন ইহুদি ধর্ম পালন করি খ্রিস্ট ধর্ম পালন করি বৌদ্ধ ধর্ম পালন করি নাস্তিক হইয়া যাই জান্নাতে তো পারি আমার রেডি আছে ওই এই প্রশ্ন আসতে পারে মীমাংসা হওয়া দরকার না মীমাংসার দরকার নাই মীমাংসার দরকার আল্লাহ ফকরাবুল আলমিন বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষের জন্য একটা করিয়া প্রত্যেকটা মুসলমানের জন্য একটা করিয়া না প্রত্যেকটা মানুষের জন্য একটা করিয়া ভালো রকম বুঝেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য একটা না প্রত্যেকটা মানুষের জন্য একটা ইহুদি একটা মানুষ কিনা নাসারা একটা মানুষ কিনা বৌদ্ধ একটা মানুষ কিনা নাস্তিক একটা মানুষ কিনা বেইমান একটা মানুষ কাদির একটা মানুষ আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য আমি একটা করে জান্নাতে বাড়ি বানাইছি কিন্তু বাড়িগুলি ফ্রি দিব না বাড়িগুলি ফ্রি দিব না মাগনা দিতাম না কয় সিলেটি ভাষায় কেমনে দিতাম না মাগনা দিতাম না কেমনে দিব দুনিয়াতে যাবে আমাকে বিশ্বাস করবে আমার বিধান পালন করবে এর বিনিময়ে বিক্রি করব। এর বিনিময়ে বিক্রি করবো জান্নাত কিনে নিবে তোমার লাগে জান্নাত বাড়ি বানায় রাখছি ফ্রি দিতাম না কিনে নিবায় কাজে এই জান্নাতে তৈরি করা বাড়িটা যেন কিনতে পারে সবাই এই জন্য মুসলমানের দায়িত্ব আছে চেষ্টা করার ইহুদিদেরকে বুঝাইবো ভাই তোর জন্য জান্নাতে বাড়ি তৈরি করা আছে আল্লাহর বিধান বিশ্বাস কর সঠিকভাবে পালন কর বাড়ি কিন নাসারাদেরকে বুঝাইবো তোর জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় রাখছেন তুই যে আল্লাহ কিনবার যে সিস্টেম দিচ্ছেন সিস্টেম মতো তুই কিনার ব্যবস্থা কর তাহলে আমি আমার ভাইয়ের দরদি হইলাম আমি যদি মনে করি ইহুদি জাহান নামে গেলে আমার কি হইল নাসারা জাহান নামে গেলে আমার কি হইল এটা কিন্তু বাইয়ের জন্য দরদ হইল না বাই কি না তারা আমরা বাইয়ের জন্য দরদ থাকা দরকার নাই তাহলে দরদটা কেমনে দরদটা হবো তারা আমার বোঝা নেই লাগবো যে তোর জন্য জান্নাতে বাড়ি তিয়ার আছে তোরা আল্লাহ দুনিয়া পাঠিয়েছি কিনবার লাগি তুই কিন প্রসেসিং কর প্রসেসিং তারা হবে না এই প্রসেসটা সবাই বুঝাইতে হবে আমার তাহলে আমি বাইয়ের জন্য দরদ দরদি হইলাম জান্নাত কিনার প্রসেস যদি আমি আমার ধর্মাবলম্বী ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীকে শিক্ষা দিই না বুঝাইতে যাই না তাহলে বাইয়ের প্রতি আমি বাইয়ের মতো দরদি হইলাম না কোন মুসলমান অন্য কোনো মানুষ বাইয়ের প্রতি বেদরদি হইতে পারে না নিষ্ঠুর হইতে পারে না হোক সে যত বড় বেইমান হোক সে যত বড় কাপির হোক সে যত বড় নাস্তিক হোক সে যত বড় মোর্তদ সে আমার বংশগত বাই তার বংশ আদমের বংশ আমার বংশ আদমের বংশ বাই হিসাবে তার প্রতি আমার দরদ থাকতে হবে তার আমার বুঝাইতে হবে জান্নাতে আল্লাহ তোর জন্য বাড়ি বানাইছেন তুই এটা কিনার প্রসেসিং কর তাহলে বাইয়ের দরদ আদায় দরদি বাই বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ আমাদের ভাই কিনা ভাইয়ের প্রতি আমরা নিষ্ঠুর হব না দরদই হব কিভাবে দরদটা কিভাবে প্রমাণ করতে হবে তাকে বুঝাইয়া তাকে বুঝাইয়া এই জন্য ছয় হাজার আয়াতে আল্লাহ খালি বুঝাইছেন কত আয়াতে এই বিভিন্ন প্রকারের ভাইয়ের মধ্যে সমস্ত মুসলমান পরস্পরে এক এক ধরনের ভাই এটা কোন ভাই ধর্মীয় ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আমরা ধর্মীয় ভাই এই জন্য হাদিস আল্লাহ রসুল বলেন ওই মুনাফিকে কইলেন তুই কইতাছস তুই একজন মুসলমান ইয়াদ আছে নি কথা আর তোর প্রতিবেশীটাও একজন মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই এবার বলেন এটা কোন ধরনের ভাই ধর্মীয় ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই তোর গাছের একটা দুইটা জরা খেজুর একটা দুইটা জরা খেজুর না সব খেজুর জেরে হয়ে দেখা একটা দুইটা জরা খেজুর খাইলেও ফেটের বুক যায় না বাজারও নিয়ে বেচলেও এক পয়সা পাওয়া যায় না খুব মূল্যবান না তুচ্ছ এই সামান্য তুচ্ছ জিনিস তোর ভাইয়ের বাচ্চায় শখ করিয়া খাইছে গাছের তলে ফল ফললে ফুরুতায় আউস করিয়া নিয়ে খায় শখ তোর বাইয়ের বাচ্চা তোর বাইয়ের প্রতি তোর বাইয়ের বাচ্চার প্রতি দরদি হইয়া একটা দুইটা খেজুরের তুচ্ছ মূল্যর দাবি যদি তুই চাইরা দেশ আল্লাহ তারে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন কইছেনি ওয়াজ ওয়াজ হইছিনি আল্লাহ রসুল ওয়াজ করছেন এই একটা দুইটা খেজুরের দাবি ছেড়ে দিলে আল্লাহ তারে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন তুই যদি মান্য লাস তুইও খুশি আর হেরেও আমার রায় দেওয়া লাগতো না যতটা খেজুর তোর ছেলে মেয়ে খাইছিল অতটা খেজুরের দাম দেয় রায় আর দেওয়া লাগতো না কারণ দেখবো আফুসের বিচার হন বুঝছি রসুলের আদালত কোন বিচারটা চলতেছে বর্তমানে আইনের বিচার না ফুসের বিচার তুই মানি লইলে হেও আর দেওয়া লাগতো না আর তুইও খুশি রইলে খুশখুশি হইলে হেও খুশি রইল তখন এই মুনাফিকটা কয় আমার গাছের জরা খেজার খেজুর গুলি যতই অল্প মূল্যের হোক এগুলো নগদ আর আপনি বেহেস্তের ফলের কথা বলতেছেন বাকি বাকির আশায় আমি নগদ ছাড়তে রাজি না বাকিটা যত বড়ই হোক আর নগদটা যত ছোটই হোক বাকির আশায় নগদ ছাড়তে রাজি না আমাদের বর্তমান সমাজে এমন কোন মুসলমান পাওয়া যাইব নি যে নমাজও গেলে ফল পাওয়া যাইব তো বাকি আর দোকান বন্ধ করলে ক্ষতি হইব নগদ এই কারণে দোকান বন্ধ করিয়া নমাজও যাইতে রাজি না হের মধ্যে আর আমার মধ্যে বেশ কম কত কারে কি বাস করবে কারে কি বাস করবে পয়েন্ট তো একটু আমার যে পয়েন্ট সেই মুনাফিকের একই পয়েন্ট এর কথা যে বেস্টের ফল যত বড় মূল্যবান হকিটা বাকি আর আমার গাছের জরা খেজুর যত তুচ্ছ মূল্যের হকিটা নগদ আর আমার কথা বেস্ট পাওয়া দেব ওইটা বাকি আর দোকানের বেচা কিনার মুনাফা এটা নগদ দোকানের বেচা কিনার মুনাফা নগদ ছাড়তে রাজি না বাকি বেহেস্তের জন্য তার পয়েন্টে আর আমার পয়েন্টে কোনো ব্যবধান নাই তার স্বভাবে আর আমার স্বভাবে কোনো ব্যবধান নাই তার দৃষ্টিভঙ্গিতে আর আমার দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যবধান নাই এই জন্য মুফাসিরিন একরাম তফসিরের কিতাবে লেখেন যে সমস্ত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 ফকরাবুল আলমিন বলেন কাদ আফলাহমান তাজাক্কা এত বড় পবিত্র কাজটা যে করল তার জীবনটা সফল হইয়া গেল এই জন্য আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমানদের আকিদা হইল নবীগণের পরে আদম আলহ ইসলামের যুগ থেকে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যত অলিয়া উলিয়া বুজুর্গ আল্লাহওয়ালা জন্ম হয়েছেন তাদের সকলের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুর সিরিয়াল নম্বর ওয়ান হজরত আবু বকরের সিরিয়াল নম্বর আবু বেলায় এই আয়াত মুনাফিকের বেলায় আল্লাহ বলেন রসুলের বেলায় আল্লাহ বলেন পাজাক্কি হে আমাদের নসিহত কবুল করছে না ওয়াজ গ্রহণ করছে না এই কারণে ওয়াজ বন্ধ করে দিবেন না ওয়াজ করে থাকেন ইন নাফা জিক্রা এই লুকটার বেলায় আপনার ওয়াজ কাজে আসলো না কাজে আসলো